জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোল নব বিপ্লবী বিন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোলো নব বিপ্লবী বিন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোলো নব বিপ্লবী বিন দুনিয়ায় আনতে ফিরিয়ে আবার দুনিয়ায় আনতে ফিরিয়ে আবার খোলাফায় রাশেদার সোনালি সুদিন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোলো নব বিপ্লবী জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোলো নব বিপ্লবী তালিমের মাসনাদে আঘাত হানো মাজলুমের অধিকার ফিরিয়ে আনো সামনে আসে যদি বাধার পাহাড় তাকবীর ধ্বনি দিয়ে কর চুরমা জালিমের মসনদে আঘাত হানো মের অধিকার ফিরিয়ে আনো সামনে আসে যদি বাধার পাহাড় তাকবীর ধ্বনি দিয়ে করো চুরমা শেরে আলীর সাহস নিয়ে শেরে আলীর সাহস নিয়ে শেরে আলীর সাহস নিয়ে যুদ্ধের ময়দান কর হে রমির জাগো হে তরুণ জাগো জাগো হে নবী কণ্ঠে তোল নব বিপ্লবী জাগো হে তরুণ জাগো জাগো হে নবী কণ্ঠে তোল নব বিপ্লবী হতাশার গ্লানি সব মুছে ধীর মন বল নিয়ে এগিয়ে চলো বাতিলে রাজ্য করো খান খাও বজ্রপাতের মতো হয়ে বেগবা হতাশার গ্লানি সব মুছে ফেলো দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলো বাতিলের রাজ্য করো খান খান বজ্রপাতের মতো হয়ে বেগবান নব ইতিহাস গড়তে আবার নব ইতিহাস গড়তে আবার নব ইতিহাস গড়তে আবার নিজের জীবনটা করোনা বিলীন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোলো নব বিপ্লবী বিন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোলো নব বিপ্লবী বিন কালিমার পতাকা উড়িয়ে আবার বীর কালীদের মতো ছাড়ো হুঙ্কার কোরআনের সুরে সুরে তোলো ঝঙ্কার ওমরের গর্জনে চলো দুর্বার কালিমার পতাকা উড়িয়ে আবার বীর কালীদের মতো ছাড়ো হুঙ্কার কোরআনের সুরে সুরে তোলো ঝঙ্কার অমরের গর্জনে চলো দুর্বার তাগুতের প্রাসাদ জয় করিতে তাগুতের প্রাসাদ জয় করিতে তাগুতের প্রাসাদ জয় করিতে অটল থাকতে হবে ভয় ভীতিহীন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোল নব বিপ্লবী জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোল নব বিপ্লবী দুনিয়ায় আনতে ফিরিয়ে আবার দুনিয়ায় আনতে ফিরিয়ে আবার খোলাফায় রাশেদার সোনালি সুদীর জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোল নব বিপ্লবী বিন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোল নব বিপ্লবী বিন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোল নব বিপ্লবী বিন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোল নব বিপ্লবী বিন জাগো হে তরুণ জাগো জাগো হে নবীন কণ্ঠে তোলো নব বিপ্লবী